দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড় দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দাজে অনেক বড় যে চোখে নিজের দু চোখ দেখো না কেমনে দেখিবে তারে এই আত্মার আসা যাওয়া কভু দেখিতে কি কেউ পারে যে চোখে নিজের দু চোখ দেখো না কেমনে দেখিবে তারে এই আত্মার আসা যাওয়া কভু দেখিতে কি কেউ পারে তাই যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সোজা ইমানের পথ ধরো দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড় তুমি কি দেখো না পর্বত বেয়ে ছুটে ঝরনার পানি গধুলি বেলায় রক্তিম হয়ে ওঠে আসমান খানি তুমি কি দেখো না পর্বত বেয়ে ছুটে ঝরনার পানি গধুলি বেলায় রক্তিম হয়ে ওঠে আসমান খানি ভেজা সৈকতে সাগরের ঢেউ দিয়ে যায় হাত ছানি ভেজা সৈকতে সাগরের ঢেউ দিয়ে যায় হাত ছানি তুমি যেদিকে তাকাও সেদিকেই তার দর্শন পেতে পারো দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড় সৃষ্টির মতো সষ্টাতন নেই তার মতো কেহ নেই ঘর বাড়ি নেই সংসার নেই আকার নেই দেহ সৃষ্টির মতো সষ্টাতন নেই তার মতো কেহ নেই ঘর বাড়ি নেই সংসার নেই আকার নেই দেহ তুমি মনে মনে তার নিরাকার ছবি হৃদয়ে তোমার গড় দুনি দুনিয়াতে কেন খোদাকে দেখার পৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড় তুমি কি বোঝো না বিশ্ব চালনা করে কেউ একজন যার ইশারাতে চলে দিনে রাতে পৃথিবীর আয়োজন তুমি কি বোঝো না বিশ্ব চালনা করে কেউ একজন যার ইশারাতে চলে দিনে রাতে পৃথিবীর আয়োজন যার করুণাতে জীবন সবার যার হাতে মরণ যার করুণাতে জীবন সবার যার হাতে মরণ হৃদয়ে তোমার সেই শেখোদার বিশ্বাস নিয়ে মরো দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড় দুনিয়াতে কেন খোদাকে দেখার বৃথায় আবদার করো খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা খোদা যে অনেক বড়